ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহাকি নরম নরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহাকি নরম নরম উড়ে যাস নীল কেটে কুমলি ভাজ গানে তোর মন ভোলে কি যে অনুপম উড়ে যাস নীল জানে তোর মন ভুলে কি যে অনুপম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহা কি নরম নরম ছোট পাখি এই শুনো শুনো উড়ে যা শিকার খুঁজে কোনো ছোট পাখি এই শুনো শুনো উড়ে যা শিকার খুঁজে কোনো ফুরুত ফুরুত্তর চলার গতি ফুরুত ফুরুত্তর চলার গতি পাশে নাকি তারে একদম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ দানা তোর আহাকি নরম নরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহাকি নরম নরম এই হাতে ছোট পাখিয়া লাল রং মেখে দেব পায় এই হাতে ছোট পাখিয়া লাল রং মেখে দেব পায় বাটি ভরে চাল দেব মুড়ি দেব আর বাটি ভরে চাল দেব মুড়ি দেব আর নকশি কাথায় তুই শুয়ে যাবি ঘুম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহাকি নরম নরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহাকি নরম নরম একসাথে দুই দুইজন ভোরে মাঝে নদী তীরে বন একসাথে দুই জন নদী তীরে বন লাল জামা কিনে দেব দেব তোর গায় লাল জামা কিনে দেব দেব তোর গায় পিঠাগুলো দেব তোর গরম গরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহা কি নরম নরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহা কি নরম নরম উড়ে যাস নীল কেটে কোমলি ভাজ গানে তোর মন ভুলে কি যে গানে তোর মন ভুলে কি যে অনুপম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহা কি নরম নরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহা কি নরম নরম ছোট পাখি ঠোঁটে তার কত কত কাজ ডানা তোর আহা কি নরম নরম